ونحن على ذلك من الشاهدين والشاكرين بزرگان محترم গত গত জুমাতেও বলতেছিলাম রমজান শরীফের মুজাহাদার দ্বারা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের কালো দিলকে মাকফরাত নসিব করে সাদা করে দিয়েছেন একটা গোনাহের দ্বারা দিলের মধ্যে দাগ পড়ে জামাতে যেরকম কালিকুলি লাগতে থাকে যারা সফর থেকে আসে দেখবেন তাদের জামার মধ্যে কত রকম হ্যাঁ, কালি লাগছে তেল লাগছে আমাদের প্রত্যেকটা গোনার দ্বারা এরকম কালো স্পট পড়তেছে এক পর্যায়ে দিল এমন হয়ে যায় যে দিলটাকে আল্লাহ যে কাজের জন্য বানাইছেন আল্লাহর ইয়াদ এবং কেউ গোনার ইচ্ছা করলে কুদরতি ভাবে দিল তাকে নিষেধ করে কিভাবে নিষেধ করে দিল কি কথা বলতে পারে এইভাবে নিষেধ করে ওই দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় এবং সে প্রেশানের মধ্যে পড়ে যায় এটি কি জায়জ হবে মাসলা আপনার জানা নেই কিন্তু দিল প্রেশান হয়েছে যে এটা করা কি ঠিক হবে দিল মানতেছে না এই হল দিলের কাজ তো গোনা করতে করতে মানুষ যখন দিলটাকে বেকার করে দেয় তখন এই দিল অন্তর রুহ এই দায়িত্ব পালন করতে পারে না আবার যখন তৌবা করে মাপ চায় হ্যাঁ রোজা রাখে ইত্যাদি তো ওটা আবার পরিষ্কার হয়ে যায় ওই কালোটা আবার সাদা হয়ে যায় তো তার ভিতরে আবার শক্তি ফিরে আস হাসপাতালে রোগী অনেক রোগী আছে পাঁচ দশ কেজিও বহন করতে পারবে না কিন্তু চিকিৎসা হয়ে তখন সুস্থ হবে এক মন দুই মনও কি করতে পারবে বহন করতে পারবে তোবার দ্বারা যখন চিকিৎসা হয়ে যায় তো দিলের ওই ক্ষমতা ফিরে আসে এটা আল্লাহ তালা নসিব করেন মানুষজন অনুতপ্ত হয় মাপ চায় আল্লাহ নসিব করেন তখন বান্দার দায়িত্ব হয় ওটাকে ধরে রাখা কাজে আমরা রমজানে যেভাবে গোনামুক্ত থাকার জন্য চেষ্টা করেছি এখন আমরা গাফেল না হয়ে যাই উদাসীন না হয়ে যাই এখন ওই ফিকির ওই চিন্তা বহাল রাখতে হবে গুণামুক্ত জেন্দেগি হাসিল করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে তারপরও যে হবে না আর গ্যারান্টি নেই হইতে পারে ভুল করমে হয়ে যায় হাসি ঠাট্টার মধ্যে দিয়ে অনেক গুণা হয়ে যায় হাসি ঠাট্টার মধ্যে দিয়ে একজনের দিলে আমরা ব্যথা দিয়ে ফেলি হাসি ঠাট্টার মধ্যে দিয়ে একজনের গিবত করে ফেলি বিরাট গোনা হয়ে গেছে আমরা হাসতেছি আমি যে কোথা থেকে কোথায় নেমে গেলাম আমার খবর নেই খবর নেই এই জন্য তওবা জারি রাখতে হবে কারণ ইচ্ছা করেও গোনা করে আমরা ইচ্ছা ছাড়াও অনেকগুলো গোনা করে বসি আল্লাহকে বলতে হবে আল্লাহ জেনে বুঝে যেগুলো হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করি ওটাও ক্ষমা করো আর অনেক গুণা আমার অজান্ত হয়ে গেছে এটাও ক্ষমা করো তো আমরা গুনার ব্যাপারে খুব সজাগ থাকে ফিকিরমান থাকি চৌকান্না থাকি যে ফিকিরমান থাকে আল্লাহ তাকে হেফাজত করে যে যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেইভাবে চলার তৌফিকও দান করেন আল্লাহ তো আগে চাইতে হবে জবরদস্তি দেওয়া আল্লাহর নিয়ম নেই চাইতে হবে তো আল্লাহ দিবেন তো এই কথা আমরা জেনে রাখি গোনার ব্যাপারে আমাদের খুব খেয়াল রাখতে হবে পশু আর ইনসানের মধ্যে পার্থক্য পশু যা পাইতেছে তাই খাইতেছে যেভাবে পারতেছে যৌন চাহিদা পূরণ করতেছে কাফের মোশেকরা আর পশুরা কোনো পার্থক্য নেই যতক্ষণ ইমান তারা না আনবে তাদেরকে আল্লাহ তালা কোরআন একাডেমে পশুর থেকেও নিকৃষ্ট বলেছেন আমরা অনেকে যাদেরকে পৃথিবীর উন্নত মানুষ মনে করতেছি তো এরা হল পৃথিবীর উন্নত মানুষ কোরআন তাদেরকে বলতেছে এই লোকগুলো সাগরের নিশ্চিত থেকে তেল খুঁজে পাইল পাহাড়ের নিশ্চিত থেকে সোনা খুঁজে পাইল আর আমি আল্লাহ তার চতুর্পাশে আছি আমাকে খুঁজে পাইল না এইখানে তার আকলটা অন্ধ হয়ে গেল তার চোখে আমার কুদরত দেখতেছে না অস্বীকার করতেছে তো সে চতুষ্পদ জীব জন্তু থেকেও নিচে নিচে এই জন্য নিচে যে চতুষ্পদ জীবজন্তু এটাও কিন্তু তার পালনেওয়ালা যে লালন পালন করে তাকে চিনে কুকুর তার মালিককে চিনে মালিককে চিনে চিড়িয়াখানার মধ্যে জলহস্তি মনে হয় এটার নাম লিখে রাখছে ভয়ঙ্কর প্রাণী কাছেও যাবেন না অনেক আগের চেষ্টা করতেছি আল্লাহর কুদরত না যায় না এটা দেখা কোন আবার এক লোকরে দেখলাম ওর কাছে দাঁড়ায় বিশাল মুখ এই ঘাসের আটি দিচ্ছে তো ভীষণ ভয়ঙ্কর আর এই লোকটা মুখের কাছে দাঁড়ায় রয়েছে আর কিছু বলে না কি ভয়ঙ্কর হলো তার মানে ওর এটা অনুভূতি আছে যে আমার পালনেওয়ালা আমার খাবার দেয় তো দেখা যাচ্ছে একটা জীবজন্তু ঘোড়া তো মনিবের ইশারায় যান পর্যন্ত দিয়ে দেয় যুদ্ধের ময়দানে মনিবের ইশারায় এত তীর্থ লড় আসছে যে সে তো যান বাঁচানোর জন্য তারও তো অনুভূতি আছে সেও তো ইচ্ছা করে গাড়ির তলে পড়ে না তীরতলার ভালো করে বোঝে কিন্তু মনিব চাইতেছে আগে বাড়াও তো ঘোড়া আগে বাড়তেছে যান যাবে এই পরোয়া করতেছে না ঘোড়া দেখেন তার আকল কতটুকু আরে ইনসান হয়ে আল্লাহ না ফরমানি করতেছে আল্লাহকে অস্বীকার করতেছে বলে আল্লাহ আল্লাহ করে কি হবে ইসলাম ইসলাম করে কি হবে মুসলমানের বাচ্চা নেবের এক অফিসার দাঁড়িয়ে রাখছে তারা বসেরা এমন ধমকাইতেছে তোমাকে নেবির থেকে তাড়াই দেবে কি করছো তুমি এটা আবার এটাও করতে আমার কাফের মনে করো না বর্ষা করতে আমার কি মনে করো না কাফের মনে করো না তো কি মনে করা হবে তোমাকে তুমি এত বড় ইসলাম বিদ্বেষী দাড়ি ওয়াজিব এটা তুমি বরদাস্ত করতে পারতেছো না তো পারমিশন নিয়ে রাখছে তোমাকে কে দায়িত্ব দিছে তাকে ধমকানোর জন্য তুমি রাখো না তুমি এক অপরাধী আল্লাহর দরবার আসামি তোমার আন্ডারে এক বান্দা আল্লাহ তাকে তৌফিক দিছে তুমি ধমকায় তুমি তো কাফারে কাতারে চলে গেলে এই তো আমাদের ইসলাম নিজেই করতে আমার কাফার মনে করো না ইসলামের সাথে কি সম্পর্ক মুসলমানের দেলে অন্তরে ইসলামের প্রতি কি পরিমাণ বিদ্বেষ বলতেছিলাম জীবজন্তু মালিককে চিনে তার খাতিরে অনেক কিছু করে কিন্তু মানুষ নামে এই জীবটা তার মালিককে চিনল না এই জন্য আল্লাহ কইছে উলাইকা কাল আনাম বাল হুম্মা এই লোকগুলো চতুষ্পদ জন্তুর মতো এই আয়াত থেকে কিন্তু সুরার নাম হয়েছে সুরা আনাম কোরআন শরীফে অষ্টম পাড়াটা সুরা পাইবেন সুরা আনাম এর অর্থ চতুষ্পদ জন্তু এই নামকরণ এই আয়াত থেকে হয়েছে যাদেরকে আকল দেওয়ার পরও আল্লাহকে চিনল না আকলটা খাটায় তাদেরকে আল্লাহ বলতেছে এই সুরাতে এই লোকগুলো চতুষ্পদ জন্তু বালহুম আদল বরং তার থেকেও নিকৃষ্ট তার থেকেও নিকৃষ্ট শুধু চতুষ্পদ জন্তু বলে নাই আল্লাহ সনদ দিলেন তার কাছে সনদ আছে তার মতো বেকুবদের সনদ আল্লাহ সনদ দিছে তো আল্লাহ আমাদেরকে ইসলামের মোহাব্বত আমাদের দিলে ঢেলে দিক আমরা যে কোনো অবস্থায় ইসলামের পক্ষে থাকি একটা লোক ইসলাম পালন করতেছে তাকে নিয়ে ঠাট্টা করা তাকে ধমকানো দেখেন না বোরখা নিষেধ করা হয়েছে আইন করে কেন তুমি যদি ধর্মীয় স্বাধীনতা দাও ধর্মীয় স্বাধীনতার মধ্যে এটা কি পড়ে না ধর্মীয় স্বাধীনতা মানে সব কাফারদের জন্য আর সব চাপাচাপি মুসলমানদের উপরে এই ধর্মীয় স্বাধীনতার অর্থ ধর্মীয় স্বাধীনতার অর্থ এই যে কাফারদেরকে সব সুযোগ দেওয়া হবে আর তোমাদেরকে পেশা হবে এই অর্থ তাহলে ক্লিয়ার করে বলো মুসলমানরা চিন্তা করুক তোমার ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা কি এবার রমজানে শুনছি অনেক হোটেলে পুলিশরা পর্দা রাখে নাই পর্দা সরাই দিছে কেন পর্দা দিয়ে খাওয়াইতে পারবো না ওপেন খেতে হবে কেন হোটেল মালিক যদি মুসলমান হয়ে থাকে তা তার ধর্মীয় স্বাধীনতা নেই তাদের তো এই আমি মাজুর লোকদেরকে খাওয়ার ব্যবস্থা করবো অনেক অসুস্থ লোক থাকে রোজা রাখতে পারে না খাক তারা খাক তারাও তো একটু রমজানের শ্রদ্ধা রেখে খাবে হোটেল মালিকের কোন অধিকার নেই তো তোমার সব অধিকার তো কাফারের পক্ষে দেখেছে মুসলমানের পক্ষে তো কিছু আসতেছে কিছু আসতেছে আমি গত জুমাতে ইঙ্গিত করছিলাম এই মাস যেহেতু সওয়াল মাস বারো মাসই বিবাহ যায় ইসলামে বারো মাসই বিবাহ যায় সপ্তাহ সাত দিনের সাত দিনেই যায় কিন্তু উত্তম কোনটা উত্তম হল এখন যে চান চলতেছে সওয়াল মাস এই মাসে বিবাহ করা এবং সেটাও সাত দিনে যায় জুমার দিন করা সব জায়গায় যায় উত্তম হলো আল্লাহর ঘরে করা তিনটা যদি কেউ মেলাইতে পারে সওয়াল জুমা আল্লাহর ঘর একদম স্টার মার্ক আল্লাহর দরবার যদি কেউ তিনটা না আবার তো দুটাতে আসবে কি এই মাস চলে গেলে তো তিনটা হবে না তখন আসতে হবে জুমা আর মসজিদ কয়েক কয়েকান্ত দুমা মেলাইতে পারলো না বেচারো সপর টপর আছে বিবাহ ঠিক হয়ে গেছে তো জুমাও মেলাইতে পারতেছে না চলো মসজিদে করো এখন তো কমিউনিটি সেন্টার না হলে হয় না গোনার আড্ডাখানা না হলে বিবাহ হয় না আমাদের তা আল্লাহ রসুল কোনটা পছন্দ করছে তো এটা বিবাহ সাথীর জন্য উত্তম মাস এটা অনেক খয়ের বরকতের জিনিস আল্লাহর শরিয়ত কি আমাদের চাহিদাগুলোকে আল্লাহর হুকুম মতো পোড়া করা নবীর তরিকা মতো পোড়া করা এটাই তো শরিয়াত চাহিদা তো মানা করে নেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে তৈরি করছে আমাদের শরীরের বিভিন্ন চাহিদা আল্লাহ সৃষ্টি করছে এগুলো পূরণ করতে নিষেধ করে নাই পূরণ করার তরিকাও তিনি তার রসুলকে দিয়ে শিখাই দিতেন তোমার চাহিদা এইভাবে পূরণ করো খাওয়ার চাহিদা হালাল খানা খাও রমজানের দিনে খাও না হালাল খানা খাও তোমার ভিতরে যৌন চাহিদা আছে বিবাহ সাদী করে পূরণ করো বিবি হালাল কিন্তু বিবির বিশেষ সময় আছে প্রতি মাসে প্রায় এ সময় হালাল না বিবি হালাল তার মধ্যে অসত্য আছে তো তিনি এটা পূরণ করার তরিকাও শেখাই দিয়ে গেছেন এবং তার উপরে সওয়াবের ঘোষণা করছে এর উপরেও আল্লাহ তালা সওয়াব দান করবেন হাদিসে অদা করা হয়েছে তো সাহাবাগান আশ্চর্য হয়ে গেল সে তার একটা খায়েশ পূরণ করলো এটাও সব হবে বলে কেন হবে না সে তো এটা নাজায়জ ভাবে পূরণ করতে পারত যে আল্লাহ হুকুম মতো নবীর তরিকের মতো করলো এই জন্য সব হবে চাহিদা আল্লাহর সৃষ্টি পূরণ করার তরিকা আল্লাহ দিয়ে দিছে আল্লাহ রসুল এটা বলে দিয়ে গেছেন দেখাই দিয়ে গেছে পয়লা জানুয়ারি ডেইলি স্টার যে ইংরেজি পত্রিকা এর বরাদ দিয়ে বিভিন্ন মাসিক পত্রিকাগুলো একটা খবর লিখছে যে একটা এনজিও স্বাস্থ্য সেবার নামে স্বাস্থ্য সেবার নামে এদেশে কাজ করতে এনজিও মানে তো অনুমোদন নিছে কাজ করতেছে পাঁচশো কোটি টাকা ব্যয় করা হয়ে গেছে পাঁচশো কোটি আরো পাঁচশো কোটি টাকার বাজেট তারা দেড় শত পতিতালয় কায়েম করছে নাউজুবিল্লা আর পঁয়ষট্টিটা সমকামিতা প্রশিক্ষণ কেন্দ্র কায়েম করছে আর তাদের স্লোগান হল বাংলাদেশকে এইডস মুক্ত করতে হবে কি তোমরা যে প্রশিক্ষণ কেন্দ্র খুঁজছো এটা যে তো পুরো বাংলাদেশ এইডস ভরে যাবে এইডস আল্লাহ লানত গজব এই এই রাস্তায় আসছে এটা সমকামিতা তারা পুরুষে পুরুষে তারা বিবাহ করা আইন পাশ করাবে তাদের টার্গেট সংসদে পাশ করাইবে দুই পুরুষে বিবাহ হবে দুজন স্বামী দুজন স্ত্রী এটা কি প্রয়োজন পড়ছে এই আইন পাশ করানোর কি ঠেকা পড়ছে এদেশে বহু মহিলা হয়ে গেছে বিবাহ হয়নি তাদের স্বামী পাওয়া যায়নি আর এই আইন পাশ করলে আর বিরাট অংশ অবিবাহিত থেকে যাবে তো মহিলারা তো অবিবাহিত থাকে যে সমাজে বিবাহ কঠিন হয়ে যায় সেই সমাজে জেনা ব্যবসার ব্যাপক হয়ে যায় এটা কেন অনুমোদন করা হলো এই জিনিসটাকে কেন অনুমোদন করা হলো তুমি নিজে এইডস সৃষ্টি করতেছ আবার নিজে এইডস মুক্ত করার ঘোষণা দিচ্ছ তোমার সৃষ্টি করার দরকারটা কি সৃষ্টি করার পরে এটা নির্মূল করবে তার মানে কোনো ঘা ছিল না সে নিজে চুলকায় কি করবে ঘা বানাইবে বানায় এটা চিকিৎসা দিবে দরকার থেকে আমার ভালো জায়গা চুলকায় ঘাও বানায় চিকিৎসা দেওয়ার দরকারটা কি পড়ছে আমি চিন্তা করেন ডেইলি স্টার পত্রিকায় খবরটা চাচ্ছে বিভিন্ন পত্রিকা প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিচ্ছে মুসলমানদের দেশে কিন্তু কি হয়েছে কাফাররা করতে পারে কাফাররা করতে পারে কাফের আর পশু এক সমান তারা করতে পারে তো মুসলমানদের দেশ এখনো মেজরিটি মুসলমান এখানে সেখানে তো আইন চলবে না এই কি ধর্মীয় স্বাধীনতা মানুষকে বিভ্রান্ত করা টাকা পয়সা দিয়ে গুমরাহের রাস্তায় নিয়ে যাওয়া তত সমাজকে আরো এইডসে ডুবাবে আর আল্লাহর গজব তো আছেই প্রথম এই কাজ কারা করছিল দুনিয়াতে হজরত লুত নবীর উন্মতরা করছিল এই অন্যায় এর আগে আর কেউ করেনি এই অন্যায় এই নবীর উম্মত শুরু করছে শয়তান মানুষের সুরতে এসে সুচ্ছলি বালকের সুরতে এসে তাদেরকে এটা শিখাইছিল কোরআন শরীফের লম্বা ঘটনা আছে এই উল্টা কাজ করার দরুন এটাকে কোরআন হাদিসে জেনার থেকেও মারাত্মক বলা হয়েছে জেনাও হারাম এটাও হারাম কিন্তু হারামে হারামে বেশ কম আছে কঠিনতম হারাম তখন এই উল্টা কাজ করার দরুন আল্লাহ তাদের বস্তিকে উল্টায় দিলেন ইব্রাহিমের স্পর্শ বাজু একটা বাজু দিয়ে ওই দেশটাকে উঠাই নিয়ে গেলেন নিয়ে উল্টা করে ফেললেন এরপরে বিশাল বিশাল পাথর ফেললেন আজকে সেই এলাকাটা সাগর হয়ে গেছে এটার নাম হল মৃত সাগর মৃত দেন সি এটা লুত আলাইসালামের উম্মতের এরিয়া ছিল এটা তো তখন তো শয়তান শিখাইছিল এখন এই শয়তানের এই কাজটা এই একটা এনজিও দায়িত্ব নিচ্ছে মিনাল জিন্নাতে নাস সুতরাং নাসের মধ্যে আল্লাহ করেছে শয়তান দুই রকম জিনের থেকেও আছে মানুষের থেকেও আছে মিনাল জিন্নাতি নাস জিন মানে জিন নাচ মানে মানুষ এখন ওই শয়তানের ঠিকাদারিটা এরা নিছে নিয়ে তারা এই চাকরি করছে আল্লাহটা বৈধভাবে পুরা করার ব্যবস্থা করছে এরা সেটাকে গলত ভাবে পূরণ করার তরিকা শিখাইতে আসছে এর জন্য পাঁচশো কোটি টাকা তারা খরচ করে সাজছে গজব নাজেল হবে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত আমি শুরুতে একখানা আয়াত পড়েছি কোরআনে কারিমের সুরায় নিসা সুরায় নিসা মানে মহিলা এদের নামের উপর একটা সুরা নাজেল করছে মানুষ এদেরকে অধিকার থেকে বঞ্চিত করে আল্লাহ এদের অধিকার সংরক্ষিত করার জন্য সুরা নাজেল করছে এদের অধিকার বয়ান করছে তো কমজোর পাইছ তো মনে করে রাখো আমি কমজোরের পক্ষে কত ক্ষমতা আছে তোমার আমি যখন ধর্ম তোমাকে একদম কারণকে যখন ধরছিল কারণ একা গাড়ে নাই মাটির নিচে তার পুরা সাঙ্গ ভাঙ্গ সহ কেটে গেছে ফেরাউনকে যখন আল্লাহ ধরছিল ফেরাউন একা মরে নাই কয়েক লক্ষ সেনাবাহিনী সহ লোহিত সাগরে শেষ হ্যাঁ। ক্ষমতা প্রদর্শন করো আমরা গায়ের জোরে আল্লাহর শক্তি সবার উপর আল্লাহ সময় মতো আমাদেরকে পাকড়াও করে একদম ফিনিশ করে দেবেন এই সোরা নিসার মধ্যে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি তিরাশি নম্বর আয়াত এই আয়াতের সানে নজুল হলো এই মদিনাতে কিছু লোক এরা কাফের মোনাফিক আবার কিছু অবুজ মুসলমানও আছে অবুজ বুদ্ধি কম এরকম মুসলমানও আছে এরা এক এক সময় এক একটা খবর ছড়াই দিত আর মুসলমানরা প্রেশান হয়ে একবার খবর ছড়াই দিছে তো মক্কার থেকে দশ হাজারের বাহিনী আসতেছে তখন পর্যন্ত মদিনার মুসলমান এক হাজার আর আসতে তো কয় হাজার কি প্রেশানি হয়েছে আর একবার দিছে শামের একটা এলাকা কসান এখান থেকে বাহিনী আসতেছে এইরকম এক এক খবর যে দিত এরা প্রেশান হয়ে যেত আজীব আজীব খবর ছড়াই দিত একবার ছড়াই দিল মা আয়েশা সিদ্দিকার রাজ্য না ওনার নামে বিরাট এক অপকর্মের খবর ছড়াই দিত না মুখে কওয়াও মুশকিল যে উনি নাকি জেনা করছে এ খবর ছড়াই দিল ছড়াইছে মোনাফেকরা কিছু সিধা মুসলমান এরাও কিন্তু পড়ে গেছিল ওই অপপ্রচারের এরা ছড়াইতো এরা ছান করতো আর একবার ছড়াই দিছে নবী আলাহ সাল্লাম সব বিবিতে তালাক দিয়ে দিছে একবার হুজুরে পড়ে গেছিলেন সাওয়ারি থেকে তো পাওটাও ছিলে গেছিল তখন উনি কিছুদিন দোতলায় ছিলেন আমাদের দোতলা না খেজুর গাছ ফেড়ে খেজুর গাছ ফেড়ে ওটা বিষাই দেওয়া হয়েছে তার উপরে কিছু মাটি দিয়ে সমান করা হয়েছে এটার নাম কি এটা হলো দোতলা আর সিঁড়ি কি একটা খেজুর গাছ রেখে দেওয়া হয়েছে ওটা হলো কি সিঁড়ি আমাদের দোতলা বুঝবেন না এই খবর যখন ছড়াই দিছে তো হজরত অমরে ফারুক তারও এক মেয়ে তো রসুলের বিবি আমাদের মা উম্মুল মমিনিন হাফসা উনি দৌড়ে আসলো আমরা কি হল আমার মেয়ে শেষ আর সে দেখে মসজিদে বহুত লোকজন কানতেছে তারা খবরটা পেয়েছে তো কোন ছেলে যদি জানতে পারে তো তার বাপে মারে তালাক দিয়ে দিছে ছেলে ব্যথা লাগবে কিনা বাপে মারে কি করছে তালাক দিয়ে দিচ্ছে তো বাপে মারা তালাক দিছে এর থেকে বেশি বেদনার কথা বাপের থেকেও সম্মানী রসুল্লাহ সাল্লাম আপনার আমার মার থেকে বেশি সম্মানী মা আয়সা উমুল মোমিনের হাফসা অমুল মোমিনের সাউদা অমুল মোমিনের জায়নাব তারা বেশি সম্মানী তারা উম্মতের মা রসুল্লাহ রুহানি বাপ এরা রুহানি মা এই বাপ এই মাগুলোকে তালাক দিয়ে দিছে তো শুনলে মুসলমানদের ব্যথা লাগবে না তো সব কাঁদতেছে এদের তো সাহস নেই রসুল্লাহকে জিজ্ঞেস করবে তো কানতে আছে অমরে ফারুক তার জন্য তো সাহসী মানুষ বাপকা বেটা উনি সোজা দোতলায় চড়ে গেছে হুজুর এই একটা খবর আসছে আপনি নাকি সব বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছেন কে বললো মক্কায় লোকেরা বলতেছে গলত ভুল আমি কাউকে তালাক দিই উনি এসে মসজিদে আমরা কেন কাঁদতেছেন কয়েক খবর এটা গলত খবর না অনেকে তো বলা বলে করতেছিল আমরা তো কান্নাকাটি শুরু করতেছি এইরকম খবর দিতে থাকত তখন এই একটা না গেল কয়েকটা জন দিয়ে ফেলছে মুসলমানদেরকে প্রেশান করে ফেলছে তখন এই আয়াত নাজল হয়েছে সুরান নিসা তিরাশি নম্বর আয়াত فإذا جاءهم أمر من الأمن بالخوف যখন তাদের কাছে কোনো খবর আসে তাই ভালো খবর বা খারাপ খবর আম ভালো খবর খৌফ ভয়ের খবর সাথে সাথে তারা প্রচার শুরু করে দেয় আরে বাবা আগে তাহকিক করো যাচাই করো সহি কিনা ভালো খবর তো প্রচার করে দিল দেখা গেল মিথ্যা তো দুঃখিত হবে না মানুষ ভালো খবর তাকে তো ছড়ানো ঠিক না আগে কি করতে হবে যাচাই করতে হবে যাচাই না করে প্রচার করে দিত আর মানুষ পরেশান বা কোনটা মিথ্যা হয়ে কারা করত কাফের মুনাফিক আর কিছু বেবুজ মুসলমান বুদ্ধিসাধ্য কম এই টাইপের মুসলমান এরা প্রচার করে দিত আল্লাহ এটা নিষেধ করতেছেন আল্লাহ বলতেছেন রাসূল তারা এটা আল্লাহ রসুলকে জানাইল না কেন আগেই প্রচার না করে রসুলের খেদমতে পেশ করত হুজুর এর খবর আসছে আপনি দেখেন ঠিক কিনা প্রচার করা উচিত কিনা রসুলকে বলো ওয়াইলা উলিল আমরি হুম আর যদি রসুল না থাকে তিনি দুনিয়ার থেকে চলে যান তাহলে রসুলের যারা নায়েব আছে রসুলের জায়গায় যে হক্কানি ওলামায় কেরাম কাজ করতেছেন তাদেরকে বলতো রসুল থাকলে রসুলকে বলতে হবে রসুল না থাকলে ওনার যারা নায়ক তাদেরকে বলতে হবে তারা এটা যাচাই করবে ঠিক কিনা প্রচার করা ঠিক কিনা খবর ঠিক কিনা খবর ঠিক হলো সব খবর প্রচার করা ঠিক না অনেকগুলো প্রচার করার দ্বারা ক্ষতি হয় ঠিক কিনা প্রচার করা ঠিক কিনা তারা দেখ আল্লাহ বলতেছেন তারা এটা বুঝতে পারত রসুল রসুলের জায়গায় যারা আছে তারা এই খবরের একদম গভীর তলদেশে যায় এর হাকিকাত কি বাস্তবতা কি এটা অনুধাবন করত এবং এটা এটা ঘোষণা করা ঠিক কি না ঠিক এটাও ফয়সালা দিয়ে দিত কাজে সাধারণ লোকদের উচিত ছিল এই রসুলের কাছে বা রসুলের নায়কদের কাছে পেশ করা এরপর আল্লাহ বলতেছেন ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا হে মুসলমান তোমাদের উপরে যদি আল্লাহর মেহরবানি না হতো এবং আল্লাহ রহমত না হতো অর্থাৎ এই ধরনের বিষয়গুলো আল্লাহ নাজেল করে তোমাদেরকে সতর্ক না করতেন এটা আল্লাহ রহমত এগুলো সব আল্লাহ বলে দিতেন বলে মুসলমানদেরকে হেফাজত কর মুসলমানদেরকে সংরক্ষণ কর তো আল্লাহ কোরআন নাজেল করে সব বিষয় তোমাদেরকে অবহিত করে দিতেন আল্লাহ এই কাজটা যদি না করতেন এই দয়াটা না করতেন তো তোমরা শয়তানের অনুসারী হয়ে যেতা শয়তানের অনুগামী হয়ে যেতে ইল্লা কলে ইলা হ্যাঁ, দু চারজন হয়তো বাকি থাকতে দু চারজন তো জ্ঞানী মানুষ থাকবেই তারা খোদা প্রদত্ত জ্ঞানের দ্বারা বিভ্রান্ত হয় না যতই আপনি ছড়ান হ্যাঁ তারা কিন্তু কি হবে না কারণ দু চারজন প্রত্যেক জামানায় জ্ঞানী গুণী থাকবে তাদের সংখ্যা খুব কম না আল্লাহ তো কলিল কলিলা কলিল মানে কম এত নাজল হয়ে এত নাজল হয়ে কাফেররা তো মানবে না এই আয়াত মোনাফেকরাও মানবে না কিন্তু ওই যে মুসলমানদের মধ্যে দুর্বল গ্রুপ ছিল আকল দুর্বল এরা তো অন্তত সাবধান হয়ে যাবে না যে কোনো খবর শুনলে বলা যাবে না হ্যাঁ আল্লাহ রসুলকে জানানো যাবে ওনাকে জানানো যাবে এবং এই আয়াত নাজেল হওয়ার পরে আল্লাহ রসুল্ল বলে দিলেন সাহাবাই কেরামকে দেখো কাফাবিল মারে কাদিবান একটা মানুষের মৃত্যু হওয়ার জন্য মৃত্যু হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কোনো খবর পায় ছড়াই দিয়ে থাকে কোনো যাচাই নেই বাছাই নেই সত্য না মিথ্যা যা পায় বলতে থাকে পরে অনেকগুলো মিথ্যা হয়ে যায় লোকটাও কি হয়ে যায় মৃত্যুক হয়ে যায় লোকটাও কি হয়ে যায় মৃত্যুক হয়ে কফা আল্লাহ রসুল একথাও বললেন হ্যাঁ মান হাদি বি হাদিসিন ইউরা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবিন যে ব্যক্তি কোনো কথা বলে আর তার নিজেরও ধারণা এটা ঠিক হইতেছে না এটা শোনা কথা এর কোনো ভিত্তি নাও থাকতে পারে তার কাছেই ভিত্তির অভাব এরপর প্রচার করতেছে এমন কথা বলতেছে তার কাছে ভিত্তি নেই আল্লাহ রসুল বলতেছে ফাহুয়াহাদুল কাবিবিন এও মৃত্যুকদের কাতারের এক সদস্য মৃত্যুকদের কাতার আছে ওই কাতার একটা সদস্যকে এই লোকটা আল্লাহর হাবিব বলে দেবে তাহলে যে কোনো খবর প্রচার করা যাবে না তাই দুনিয়াবি খবর হোক বা মাসলাম মাসালের ব্যাপার হোক এদের বলছে কোন খবর আসলে তারা প্রচার করে দেয় তো খবর অ্যান্থারাক্সের খবর হইতে পারে আবার দেশ থেকে দুই হাজারে খবর দিতে পারে দেশ থেকে দুই হাজার এসে গেছে এটা ওলামায় গ্রাম জায়েজ ফতোয়া দিয়ে দিতে সব ঢকোয়ের মধ্যে এটাও তো দিতে পারে দুরকম খবর দিতে পারে কোনটাই আপনার বলা অনুমতি নেই অ্যাডভান্স প্রচার করতে পারবেন না আপনি এই অস্ত্র সাংবাদিকদের শোনার দরকার ছিল যা পায় প্রচার করে দেয় পরে খুঁজে পাওয়া যায় না যা পায় বিরাট হেডিং দিয়ে প্রচার করে দেয় পরে আর কোনো বাস্তবতা নেই অনেক খবর এরকম হয় শোনা কথার বলে তাহলে সাংবাদিক যদি মুসলমান হয় তাকে কোরআনের আয়াতের আন্ডারে আসতে হবে আগে সত্যতা যাচাই করতে হবে এছাড়া প্রচার করা যায় এমনি প্রচার করে দিলে বিরাট ক্ষতি হয়ে যায় এটা প্রচার করে দিল বহুত লোক গরু গোষ্ঠ খাওয়া বন্ধ করে দিল দিচ্ছে কিনা অথচ প্রতি বছর বর্ষার মৌসুমে এই রোগটা হইতেছে বাংলাতে বলে তড়কা অ্যান্থ্রাক্সের বাংলা কি তা হইতেছে এবং অনেক গরু মারা যেতেছে কিন্তু আজ পর্যন্ত কোন এনজিও এটাকে গুনে পত্রিকার পাতায় দেয় নাই কালকেও দেখলাম যে চব্বিশটা মারা গেছে গরু অথচ অন্য বছর বৃষ্টি বেশি হয়েছে তাতে মনে হয় সাতখানি মারা গেছে অন্য বছর মারা গেছে ধরেন সাতখানি পুরো বাংলাদেশ মিলে আর এবছর মারা গেছে তো বৃষ্টি নেই বৃষ্টি কম হতে মারা গেছে চব্বিশটা তা আগে যখন একশো মারা গেল তখন তো তোমরা খবরটা দাও নাই আর মাত্র চব্বিশটা মারা গেছে হ্যাঁ এত ফলাও করে প্রচার করলে আর এদিক দিয়ে মানুষ হ্যাঁ তাদের মুরগি কেনার তৌফিক নেই হ্যাঁ তারা বঞ্চিত হয়ে গেল কত সমস্যা হল কিন্তু যেদিন প্রথম পত্রিকা আসছে ওই দিনে আমার সন্দেহ হয়েছে কারণ আমাদের সামনে কোরআনের অনেকগুলো আয়াত যেখানে কাফেরদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ তালা মুসলমানদেরকে সতর্ক করছে পয়লা আয়াত হল সুরা ফাতে পয়লা আয়াত কোনটা গাইরিল মাকজুব আলাইহিম মালাদ্দালিন এই মাকজুব কারা এহুদ এক নম্বরে ইহুদরা নিয়ে আসে দুই নম্বরে খ্রিস্টান নিয়ে আসে কেন এতবার কেন পড়তে হবে ডেলি সোরা ফাতে বত্রিশ বার পড়তে হয় কেন পড়তে হবে ওই সতর্ক করার জন্য এরা কিন্তু তোমাদের পিছনে কেমন পর্যন্ত লেগে আছে কিভাবে প্রেশান করা যায় কিভাবে তোমাদেরকে কাফের বানানো যায় আমি আয়াত শুনেছিলাম তারা মনে প্রাণে চায় তোমরাও কাফের হয়ে যাও যেমন তারা কাফের হয়ে গেছে সব সমান হয়ে যাক এটা তারা চায় তোমরাও কাফের হয়ে যাও এই জন্য মুসলমানদেরকে বলা দিতে যে ইসলাম ইসলাম করলে কি হবে রাম রাম করতে হবে আর এক হাতে আল্লাহ বলছেন তোমরা সর্বদা বিপদে থাকো এটা কাপেররা চায় সর্বদা বিপদে থাকো এটা চায় অমা তুফি সুদুরহুম কদবাদাতিল তোমাদের ব্যাপারে তাদের দিলের মধ্যে বিদ্বেষ ভরা কিন্তু মুখে বলে না বিদ্বেষ ভরা মুখে বলে না তো আল্লাহ বলতেছে দুই একটা মুখ ফসকে বেরোয় যায় দু একটা মুখ ফসকে বেরোয় যায় বুশ পয়লাবার বলল হ্যাঁ মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম আমি পরে সারা দুনিয়ায় যখন নাকি প্রতিবাদের ঝড় উঠছে না না এটা এই অর্থ না আমার যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে না আমার যুদ্ধ হল সন্ত্রাসের বিরুদ্ধে আরে বাবা তুমি তো সন্ত্রাসীদের গডফাদার সন্ত্রাস তুমি তো রপ্তানি করতেছো সারা দুনিয়ায় যেখানে সন্ত্রাসী দিতে এর গোড়া তো তুমি শায়েক রহমানকে তো তুমি তৈরি করছো হেড অব দ্য ডিপার্টমেন্ট যে সন্ত্রাসীটা সে সন্ত্রাসী করতেছে প্রায় বাস স্ট্যান্ডে দেখবেন রেল স্টেশনে হ্যাঁ ওই পকেট ম্যান ধরা পড়লে কিল ঘুষি আরম্ভ হয়ে যাবে পরে ওদের হেড যে পয়লা কিছু বলে না ও দূরত্বে দেখে আর অর্থাৎ মায়ের মুর হয়ে গেলে পরে ও আসে এটা দড়ি টড়ি দিয়ে গামছা দিয়ে সব বেঁধে ফেলে ও আরম্ভ করে তখন মানুষটা শুনে দাদা পিটানোর লোক এসে গেছে কিন্তু ও কিন্তু ওদের গডফাদার বলেছে যা হার করবি না আমি কয়েকদিন আগে ট্রেনে গেলাম যশোরে নামছি এক লোকের পকেট মারতেছিল দুটো পিসছি এ ধরে বলছি ধরে এরকম এর কাছে তুই ওরা থাপ্পড় মার আর ওর কাছে তুই এর থাপ্পড় মার এ চলছে এর মধ্যে একটা লোক এসে গেল লাল দামা গায়ে ও আসে বেঁধে ফেললো সব বেঁধে একটু মনে হচ্ছে আমরা সব ট্রেনে বসে বসে দেখি আর তারা আগে মারতে ছিল ওরা সব সরে গেল আমি তো এই থিউরি আগে তো জানি এইটা হলো গডফাদার সালানোর জন্য আছে এই অবস্থা তো বলতেছিলাম যে এই যে খবরটা ছড়াই দিল আমার পয়লা দিনে সন্দেহ হয়েছে আর সন্দেহ কেন হয়েছে তা বলতেছিলাম যে কোরআনে ওদের ওদের ওদের শত্রুতা কি ধরনের এর বয়ান আছে অনেকগুলো আয়াত তোমাদের বিদ্বেষে ওদের দিলটা ভরা বলতে চায় না বলে না মুখ ফসকে বেরোয় যায় অমা আকবর বেড়ে যায় আর তার দিলের মধ্যে যা আছে আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর সামনে আছে তোমাদের কোনো ভালো সংবাদ শুনলে তাদের চেহারা কালো হয়ে যায় মুসলমানদের কোনো ব্যাপারটা উন্নতি হয়েছে বা লাভ হয়েছে বা অর্থনৈতিক উন্নতি হয়েছে এইটা কাফেরা শুনলে এদের একদম রোজ কেমত হয়ে যায় সব চেহারা কালো হয়ে যায় ওই আয়াতে আছে তো এই আয়াতগুলো আমাদের সামনে থাকার দরুন আমরা এই ধরনের ঘটনা ঘটলেই সন্দেহ করি এখানে কি ষড়যন্ত্র আছে কিন্তু যে আয়াতগুলো জানে না বহু ডাক্তার পর্যন্ত জাতিকে সতর্ক করেছে খবরদার গরু গোস্ত কাছেও যাবেন না কারণ ডাক্তার সাহেব ওদের ফ্যাক্টরিতে পড়াশোনা করছে উনি ওই বন্ডের বাইরে যেতে পারবেন না যদি আলেম হইতেন আরে কোরআনের আয়াতগুলো সামনে থাকতো পয়লা চান্সেই ধরে ফেলতেন যেখানে ষড়যন্ত্র আছে আমি সপ্তাহ দশ দিন ধরে এটা কইতে আছি যেখানে ষড়যন্ত্র আছে কারণ একটাই ছবি দিচ্ছে অ্যান্থারাক্সে আক্রান্ত হয়েছে আর ছবি পায় নেই এটা একটা কারণ দ্বিতীয় কারণ ঢাকাতে এক কোটি লোক বাস করে ঢাকা সিটিতে এই এক কোটি লোকের মধ্যে কেউ আক্রান্ত হয় নাই কোথায় কুষ্টের বর্ডারে হয়েছে কেন কুষ্টের বর্ডার হয়ে গেল খালি ঢাকায় গরু গোস্ত খায় নাই এই কদিন নিষেধ একদম বন্ধ ছিল খাওয়া চলছে কম বেশি চলছে সিল মেরে মেরে খাওয়াইছে তো এখান থেকে আক্রান্ত হলো না এটা সন্দেহর কারণ আমি তো সন্দেহ করতে আসি এখানে হ্যাঁ এক তো আমাদের কম মাদ্রাসা এই কোরবানের সময় কিছু চামড়া পায় এটা যে মাদ্রাসা চলে এটা একটা টার্গেট আছে কোরবানের আগ দিয়ে এগুলো করে এরা বা এই ট্যানারি শিল্পটা অন্য কেউ দখল করার জন্য হ্যাঁ, বাংলাদেশের মার্কেটকে ডাউন দেওয়ার জন্য করতে পারে অনেক ষড়যন্ত্র আছে এর পিছনে পরে দুই দিন ধরে গতকাল তার আগের দিন পত্রিকায় দেখতেছে সরকারও বলতেছে অ্যান্থ্রাক্স কন্ট্রোল হয়ে গেছে রাতারাতি এত ভ্যাকসিন তারা দিচ্ছে এটা কি হয়ে গেছে এখন কন্ট্রোল হয়ে গেছে এক রাত্রে কন্ট্রোল হয়ে গেছে কিন্তু গোস্ত এরা কইতেছে ট্যানারি ব্যবসা করতে নেই একটা কুচক্করি মহলের ষড়যন্ত্র শিল্প ধ্বংস করার জন্য ওরা তার মাদ্রাসা বুঝবে না তেনারি ওরা তার মাদ্রাসা বুঝবে না মাদ্রাসা তো আমরা বুঝবো আমরা মাদ্রাসা চালাই আমাদেরটা আমরা ভালো করে বুঝি যেখানে কি আছে কাফাররা তো ই করছে হ্যাঁ এটা বাকায়দা রিসার্চ করছে মাদ্রাসাগুলোর আয়ের উৎস কি ওইটা খুব সন্তর্পণে বন্ধ করো তো মাদ্রাসা এমনি বন্ধ হয়ে গেল ফেরাউন তো বলব ছিল ও জবাই করে লাখ লাখ শিশু মারছে কিন্তু বর্তমান কাফেরা ফেরাউন তো বলব না তলোয়ার দিয়ে জবাই করে না এরা এমন পলিথিন দিয়ে জবাই করে দেখতে মানুষ থাকবে জবাই হয়ে গেছে ফেরাউন যদি এই টেকনিকটা জানত তো বনি ইসরায়েল একটা শিশু জবাই করত সে এদেরকে একটা সিলেবাস দিত এই সিলেবাস পড়ে সবগুলো বেইমান হয়ে গেছিল আর জবাই করার দরকার নেই টেকনিক্যাল জবাই করত তো আল্লাহ আল্লাহ তো না ইহুদিদের এই পলিসি যদি ফেরাউন জানত এতগুলো শিশু মারা লাগতো না এখন যেভাবে জবাই করা হয় তা আমি দশ দিন ধরে কইতেছিলাম ষড়যন্ত্র ষড়যন্ত্র এত দৈনিক পত্রিকাওয়ালারা কইতেছে ষড়যন্ত্র সরকার করতেছে খান গরু কষ্ট খান অ্যান্থরাস কন্ট্রোল হয়ে গেছে ফাঁস হয়ে গেল আল্লাহর মেহরবানি হয়েছে আর এইটা যদি কুরবানির মধ্যে চলতো ইতিমধ্যে কত লোক আমার এখানে ফতোয়া চাইছে পরে হুজুর এবার তো গরু কোরবানি করা যাচ্ছে না ছাগলও না সব অ্যান্থরাক্স আর মুরগি কোরবানি করলে হবে কেন মুরগার মুরগি জবাই করে খাওয়া তো যায় যাচ্ছে কোরবানির দিন মুরগি জবাই করে খাওয়া যায় যাতে কিন্তু কোরবানি নিয়ে তো জবাই করলে গোনা হবে কোরবানি নিয়ে মুরগি জবাই করলে ঘন গোনা হবে তার এর কোরবানির জানার আল্লাহ নির্দিষ্ট করে দিতে উট আছে গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এই কটা জানোয়ার দিয়ে কি হবে কুরবানি হবে তবে হরিণ কুরবানি দেন হরিণ কুরবানি হবে না নীলগাই কুরবানি দেন জঙ্গল টাইমে হবে কাজে মুরগি দিয়ে কুরবানি অনেকে ফোন করে সারছে খবরদার গরু দিবেন এগুলো পরোয়া করবেন না আল্লাহ হুকুম পুরা করবেন যা আছে গেছ বলবেন আমি তাদেরকে বলে দিচ্ছি এগুলো ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে আমরা তাদের সব দেবতা খেয়ে ফেলতেছি তারা এটা কিছু করবে না আমরা তো মাংস শব্দ বলি না আমরা বলি গোস্ত কেন মাংস মানে মায়ের অংশ তাদের মা তাদের ছত্রিশ কোটি দেবতা আছে ছত্রিশ কোটি দেবতার মধ্যে এই গরু বা গাভী এটা একটা কি দেবতা আর দেবতাকে তারা মা বলে ডাকে এই জন্য প্রত্যেকটা মন্দিরে ওমা লেখা আছে ও মা এটা একটা মা তো এটা এটাকে তারা বলে মায়ের অংশ ওটাকে সংক্ষেপ করে মাংস মাংস আমরা জল বলি না কেন এটা কাপড়দের ভাষা বলি জল বলি না ওই একই কারণে মাংস বলি না আমার বলে গোষ্ঠ মায়ের অংশ না তারা এইরকম মা মানে এটাকে যে গোবর যদি না মিশানো হয় তো তাদের ধর্মে কোনো কিছু পাক পবিত্র হবে না প্রত্যেক দিন তারা কিছু গোবর পানির মধ্যে মিশায় দোকানের মধ্যে সব কিছুতে হ্যাঁ, ছিটাই দেয় মিষ্টি বানাইলে মিষ্টির মধ্যেও ছিটাই দেয় ওরা হিন্দুদের পানের দোকান দাঁড়ায় পানের মধ্যেও ছিটাই দেয় এইটা না দিলে তাদের পাক হবে না গোবর ছিটাইতেই হবে গোবর মিশে আবার ওরা মরার সময় মৃত্যুর আগ দিয়ে ওদের ব্রাহ্মণ ওদেরকে পড়াই দেয় লাইলাং ইল্লাল্লাং মুহাম্মদ রসুল্লাং এটা পড়াই দেয় ব্রাহ্মণের ভয় আছে আল্লাহ যদি ধরে বেটা তুই তো জানতিস ধর্ম ঠিক না তা রিজেক্টেড হয়ে গেছে তুই বাতিলটা বুঝাইলি কেন বাচ্চাটা বুঝাইলি কেন লোকজনকে তো ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য মৃত্যুর আগ মুহূর্তে আবার কি পড়াই দেয় কালে আমার পড়াই দেয় তাহলে আমি তো ধোকাবাজি করছিলাম কিন্তু মৃত্যুর সময় তো ঠিকঠাক শিখাইছিলাম এটা পড়াই দেয় এরপরে যদি কোন মানুষ অ্যাক্সিডেন্টলি না মরে এটা পড়াই দেওয়ার পরে কি করে নাই মরে নাই তাহলে কিন্তু তাকে আর সমাজে নিবে না তোমাদের মুসলমান বানাই ফেলছে তারা ব্রাহ্মণে মনে যাচ্ছে মনে করে কি করছে মুসলমান বানাইছে এটা আর নিবে না তবে ধর্মগ্রন্থে একটা তরিকা আছে ওকে গোবর মিশ্রিত পানি দিয়ে আবার যে গোসল দেওয়া যায় তাহলে আবার নেওয়া যাবে এত বড় মা এই মা আমরা খেয়ে শেষ করে ফেলতেছি এইটা তাদের বড় দুঃখ তাহলে এটাও একটা কারণ হইতে পারে আল্লাহ ভালো জানে এজন্য এই আয়াতটা আমি শোনাই দিলাম এই আয়াতটা সাংঘাতিক নসিয়াত রয়ে গেছে যে কোনো খবর প্রচার করা যাবে না যে কোনো খবর শুনে বিভ্রান্ত হওয়া যাবে না চাই এই অ্যান্থারাক্সের খবর হোক আর ডেস্টেনি দুই হাজারের খবর হোক বহু টুপি দাঁড়িয়েওয়ালারা তারা এই ডেস্টেনির দুই হাজারের সদস্য হয়ে গেছে আর মানুষকে দাওয়াত দিচ্ছে এটা সম্পূর্ণ জায়েজ তো কে কইল যেখানে ওলামা বোর্ড আছে তারা কইছে কিসের ওলামা বোর্ড ওলামাই না কতগুলো লেবাসদারি বসাই দেওয়া হয়েছে ওলামাদের লেবাস লাগে এগুলো বেতন দিয়ে রাখছে ওরা তো বলবে এটা যে ওখানে চাকরি করে ছোটের হালাল বলবে না যে নামদারি ইসলামী ব্যাংকে চাকরি করে হ্যাঁ ওখানে সরিয়ে বোর্ড হইতে গেছে সেটাকে হালাল বলবে না যে ফারিস্টে চাকরি করে লাইফ ইন্স্যুরেন্স সেটাকে জাহেজ বলবে না ওর বেতন হালাল করবে কেমনে এই জন্য ওদের ফতোয়া গ্রহণযোগ্য না অন্য মুক্তিরা কি বলে এটা দেখেন এটা এতে বলা হয়েছে রসুলকে জিজ্ঞেস করো রসুল না থাকলে হাক্কারে ওলামাকে জিজ্ঞেস করো তাহলে বিভ্রান্ত হইবা না আল্লাহ তালা আমল করার তৌফিক দান করে